আমি আমার রবের গান গাই আমি আমার রবের গান গাই গাইতে পারি যেন আমি চিরদিন গাইতে পারি যেন আমি চিরদিন তোমাদের কাছে দুয়া চাই আমি আমার রবের গান গাই আমি আমার রবের গান গা যার করুণায় ঘেরা পৃথিবীর সব পাক পাখালি করে তারি কল রব যার করুণায় ঘেরা পৃথিবীর সব পাক পাখালি করে তারি কল রব কণ্ঠে ধরেছি আমি আল্লাহর গা কণ্ঠে ধরেছি আমি আল্লাহর গা তার নামে গেয়ে যেতে চাই আমার রবের গান গা আমি আমার রবের গান গাইতে পারি যেন আমি চিরদিন গাইতে পারি যেন আমি চিরদিন তোমাদের কাছে দুয়াচাই আমি আমার রবের গান আমি আমার রবের গান যার ডাকে সাড়া দিয়ে জয় উঠে কুয়াশার বাদ ভেঙে কিরণ ছুটে যার ডাকে সাড়া দিয়ে জয় উঠে কুয়াশার বাদ ভেঙে কিরণ ছুটে আলোকিত করে যায় যে ধরা আলোকিত করে যায় যে ধরা আখি মেলে দেখতে পাই আমি আমার রবের গান গাই আমি আমার রবের গান গাই গাইতে পারি যেন আমি চিরদিন গাইতে পারি যেন আমি চিরদিন তোমাদের কাছে দোয়া চাই আমি আমার রবের গান গাই আমি আমার রবের গান যে আমাকে দিল মুখে বলতে ভাষা আবেগ হৃদয় জুড়ে হাজারো ভাষা যে আমাকে দিল মুখে বলতে ভাষা আবেগ হৃদয় জুড়ে হাজারো আশা এসো না সব ভুলে গাই তারি গাই এসো না সব ভুলে গাই তারি গাই আল্লাহ আল্লাহ সুদাই আমি আমার রবের গান গাই আমি আমার রবের গান গাই গাইতে পারি যেন আমি চিরদিন গাইতে পারি যেন আমি চিরদিন তোমাদের কাছে দোয়া চাই আমি আমার রবের গান আমি আমার রবের গান আমি আমার রবের গান গা